তালিবানী গেলাব জিন্দাবাদ জিন্দাবাদ শহীদের রক্তে দেশ সয়লাব তালিবানি ইনকিলাব তালিবানি ইনকিলাব তালিবানি ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ শহীদের রক্তে দেশ সয়লাব তালিবানী ইনকিলাব তালিবানী ইনকিলাব বাতিলের আতঙ্ক নাম তালিবান দুর্গম গিরিপথে তার অভিযান বাতিলের আতঙ্ক নাম তালিবান দুর্গম গিরিপথে তার অভিযান রাতেরও আধারে প্রভাত শিশিরে রাতেরও আধারে প্রভাত শিশিরে দুর্বার লড়ে দেশ করে জয়লা তালিবানি ইংকিলা তালিবানি ইংকিলা তালিবানি ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ শহীদের রক্তে দেশ তালিবানি তালিবানি জিহাদের পথে পথ চলে যায় আল্লাহর নামে জয় গান গেয়ে যায় জিহাদের পথে পথ চলে যায় আল্লাহর নামে জয় গান গেয়ে যায় খোলাফায় রাশেদার হাতে নিয়ে খোলা পায়ে রাশেদার হাতে নিয়ে আর জালিমের পতনে তারা বিভাব তালিবানি ইনকিলা তালিবানি ইনকিলা তালিবানি ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ শহীদের রক্তে দেশ সয়লা তালিবানি ইনকিলা তালিবানি ইনকিলা ব্রিটেন আমেরিকার ভেঙ্গে বিশ্বাস কোরআনের স্বরে দিন করবে আবার ব্রিটেন আমেরিকার ভেঙ্গে বিশ্বাস কোরআনের স্বরে দিন করবে আবার কুসামার সৈনিক জাতি তারা নির্ভীক কুসামার সৈনিক জাতি তারা নির্ভীক আঘাতে নে ধসায় সে কালিমা বিষা তালিবানি ইনকিলা তালিবানি ইনকিলা তালিবানি ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ শহীদের রক্তে দেশ সয়লাম তালিবানি ইনকিলাব তালিবানি ইনকিলাব তালিবানি ইনকিলাব তালিবানি ইনকিলাব তালিবানি ইনকিলাব তালিবানি ইনকিলাব